উকবাহ ইবনু হারিস রদিয়াল্লাহ হতে বর্ণিত যে তিনি আবু ইহাব ইবনু আজিজের কন্যাকে বিবাহ করলেন পরে এক মহিলা এসে বলল আমি তো উকবাহ এবং যাকে সে বিয়ে করেছে দুজনকেই দুধ পান করিয়েছি উকবাহ রদিয়াল্লাহ তাল্লাহ্ন তাকে বললেন এটা তো আমার জানা নেই যে আপনি আমাকে দুধ পান করিয়েছেন আর আপনিও এ বিষয়ে আমাকে অবহিত করেননি অতপর আবু ইহাব পরিবারের নিকট লোক পাঠিয়ে তিনি তাদের নিকট জানতে চাইলেন তারা বলল সে আমাদের মেয়েকে দুধ পান করিয়েছে বলে তো আমাদের জানা নেই তখন তিনি মদিনার উদ্দেশ্যে সওয়ার হলেন এবং নবী সাল্লাহ সাল্লামকে এ সম্পর্কে জিজ্ঞেস করলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন যখন এরূপ বলা হয়েছে তখন এ বিবাহ কিভাবে সম্ভব তখন উকবার আল্লাহ তাল্লাহ্ন তাকে ত্যাগ করলেন আর সে অন্যজনকে বিয়ে করল